দৃষ্টি দিলে মনে হয় আকাশটা মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে রংধনুটা ভাসে যাবে আকাশে রংধনুটা ভাসে যাবে আকাশে রংধনু আসে হৃদয়ে জাগে তার কথা রে বৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় বৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে ধনুটা ভাসে যাবে আকাশে ধনুটা ভাসে যাবে আকাশে ধনুটা আকাশে যাবে আকাশে হৃদয়ে জাগে তার কথা রে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে ওই দূর নীলিমার মাঝে যাকে পা সেই তো মহান খোদা তুমি যে ওই দূর সেই তো মহান খোদা তুমি যে মেঘমালাদের মাঝে চালিয়ে বিধান ফসলের মাঝে দাও সাজিয়ে মেঘমালাদের মাঝে চালিয়ে বিধান ফসলের মাঝে দাও সাজিয়ে ওই নীলিমার সেই তো মহান খোদা তুমি যে মেঘমালাদের মাঝে রসুলের মাঠ দাও সাজিয়ে নদী নালা কালবিল সাগরের ঢেউ নদী নালা কালবিল সাগরের ঢেউ নদী নালা কালবিল সাগরের ঢেউ সরে যেন সকলেই তোমারে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে রংধনুটা ভাসে যাবে আকাশে রংধনুটা ভাসে যাবে আকাশে রংধনুটা ভাসে যাবে আকাশে হৃদয়ে জাগে তার কথা রে তুলসীমালায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে তুলসীমালায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে প্রভাতের বাতাসে জড়তা কেটে যায় ভূমি থাকা ক্লান্ত শরীর শ্রমজীবী ফিরে পায় কর্মের গতিধার করে না সে ভয় জল তুফানে প্রভাতের বাতাসে জড়তা কেটে যায় ভূমি থাকা ক্লান্ত শরীর শ্রমজীবী ফিরে পায় কর্মের ধারা করে না সে ভয় ঝড় তো তুফানে নশ্বরী পৃথিবী সুষ্ঠু নাম চলে প্রভু তোমারই হুকুমে নশ্বরে পৃথিবী সুষ্ঠু নিজাম চলে প্রভু তোমারই হুকুমে যার যার পথে চলে চাঁদ সে তারা করে না কত্রুটি তবনে জামে যার যার পথে চলে চাঁদ সেনারা করে না কটুটি কবনে হুকুমে যার যার পথে চলে চাঁদ সেনারা করে না কটুটি কবনে যাবে গাছপালা তরুলতা বাগানের ফুল গাছপালা তরুলতা বাগানের ফুল গাছপালা তরু বাগানের ফুল জপে যেন সকলেই তোমারে দূর দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে রংধনুটা ভাসে যাবে আকাশে রংধনুটা ভাসে যাবে আকাশে হৃদয়ে জাগে তার কথা রে দূর দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে দূর সীমানায় দৃষ্টি দিলে মনে হয় আকাশ মাটিতে